আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে চেয়েছেন দাড়ি রাখার পরিমাণ কতটুকু এই বিষয়ে পোকাহে কেরামের মধ্যে একতালাপ রয়েছে তো এখানে মূলত তিনটি মতামত রয়েছে একটি মতামত হলো আহলুল আলেমদের যে দাড়িকে ছেড়ে দিতে হবে এটাকে কোনো অবস্থায় যত লম্বাই হোক এটা কোনো অবস্থায় কাটা যাবে না মানে এটার পরিমাণ এটা অটোমেটিক যতদূর লম্বা হয় কারণ নবিসামের যতগুলো হাদিস আসছে প্রত্যেকটা হাদিসে নবিসাম বলছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও তোমরা দাড়িকে ওয়াফুল্লুহা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এখানে সালাম কোনো লিমিট দেন নাই কতটুকু হইলে কাটতে হবে কি করতে হবে এটা দেন না এমনকি সালামের আমল ছিল সালামও কখনো দাড়ি কাটেন নাই ছোট করেন নাই দাড়িকে ছেড়ে দিয়েছেন আবার কোন কোনো আহলুল এলেমেরা বলছেন যে দাড়ির পরিমাণ হবে এক মুষ্টি তারা সহি আল বখারির একটি হাদিস এবং আরও কয়েক জায়গায় বর্ণিত কিছু হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালান হুমা তিনি হজের সময় যখন এহরাম থেকে যখন এহরাম সেট সাটতেন এহরাম থেকে মুক্ত হইতেন হালাল হইতেন তখন তিনি যখন মাথা মুন্ডন করতেন তখন এর সাথে দাড়িকে ধরে একমুষ্টি হলে এর অতিরিক্তগুলো কেটে ফেলতেন তো আবদুল্লিবনী ওমর আদি আল্লাহ তালহুমা যেহেতু সাহাবিদের মধ্যে সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে খুবই ভাই বোন ছিলেন মানে তিনি একেবারে কদম বা কদম নবিসামের সুন্নাকে অনুসরণ করার চেষ্টা করতেন এই জন্য আহলুল আলমদের কারো কারো মত হলো যে এটা এক পরিমাণ হলে কাটা যায় যেহেতু আবদুল্লাহ বিন ওমর রাজিল্লাহমা কাটছেন আবার কারো কারো মত হলো ব্যাখ্যা বিশ্লেষণ হলো যে যেহেতু ইসলাম শুধু লম্বা করতে বলছেন ছেড়ে দিতে বলছেন কিন্তু কতটুকু ছেড়ে দিতে হবে কতটুকু লম্বা করতে হবে পরিমাণ নির্ধারণ করেন নাই সুতরাং এক মুষ্টি হলে যেহেতু কাটা যায় তো এক মুষ্টির কমেও কাটা যায় কারণ এক মসজিদ নবী নির্দিষ্ট করেন নাই নির্দিষ্ট করছেন কে আবদুল্লাহ ইবনী ওমর আদিল্লা তালাহমা তো সুতরাং আবদুল্লাহ ইবনী ওমর আদিল্লা তিনি এটাকে পছন্দ করেছেন এজন্য এক মুষ্টি হলে কাটছেন সুতরাং এক মুষ্টির কমেও কাটা যায় এটাও কারো কারো মত আছে তবে এই তিনটা মতের মধ্যে যে মতটি সর্বাধিক বিশুদ্ধ যে মতটি সালাফদের অধিকাংশ সালাফদের মত ছিল সেটি হলো এটাকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া যে একেবারে ছেড়ে দেওয়া এটা যতটুকু লম্বা হয় এটাই নবিসামের আমল ছিল সাহাবাই কেরামদের আমলও এটাই ছিল সালাফদের আমলও এটাই ছিল তারা পরিপূর্ণরূপে ছেড়ে দিতেন তবে আমরা কাউকে নিরুৎসাহিত করব না যে তিনি হয়তো এক মুষ্টি রাখেন নাই বা এক মুষ্টির কমে রাখছেন তো তিনি যে রাখেন নাই তার থেকে তো ভালো যে একেবারে রাখেই নেই মুন্ডন করে ফেলে মুন্ডন করা তো হারাম কবিরা গুণা <clears throat> তো সে তো কবিরা গুণা থেকে মুক্ত হইল সে তো কবিরা গুণা করতেছে না প্রতিদিন মুন্ডন করতেছে না সে রেখে দিচ্ছে হয়তো একটু ছোট রাখছে এবং এই ব্যাপারে যেহেতু আহালুল আলেমদেরও কারো কারো মত আছে এজন্য কেউ ছোট রাখলে আমরা তাকে নিরুৎসাহিত করব না বরং তাকে আমরা উৎসাহিত করব তিনি যেহেতু রাখছে নেই তো তিনি যাতে ছেড়ে দেন লম্বা করেন এই ব্যাপারে আমরা উৎসাহিত করব। কিন্তু তিনি এইরকম নিরুৎসাহিত করা যাবে না যে এক মুষ্টির কম রাখলে এটা দাঁড়িয়ে হবে না বা এটা রাখাই যাবে না আমরা এইভাবে বলবো না আমরা ওই ভাইদেরকে উৎসাহিত করবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ রেখে যাতে দিচ্ছেন আর এটাকে ছোট রাখি লাভ কি এটাকে ছেড়েই দেন এইভাবে আমরা উৎসাহিত করবো তবে সর্বাধিক বিশুদ্ধ মত হইলে ওইটা ছেড়ে দেওয়া প্রশ্ন করেছে গলায় তাগা দেওয়া কি শিখ এটা বুঝিয়ে বলবেন তাগা বলতে মানে কোন জিনিসকে বুঝাইছেন যে রশি মানে তাগা বলতে যে কোনো একটা রশি লাগাইছে লাল রশি হলুদ রশি কালো রশি এরকম কোনো রশি লাগানো এই রশি লাগানো অবশ্যই সেরেক কারণ <clears throat> রশি একটা উদ্দেশ্যে লাগানো হয় এমনি তো শুধু গরুর গলায় রশি লাগায় মানুষের গলায় তো লাগানোর কথা না মানুষের গলায় যেহেতু লাগায় একটা উদ্দেশ্য নিয়ে লাগে অনেকে হাতের মধ্যেও লাগায় রাখে দেখবেন যে হাতের মধ্যে একটা রশি লাগানো থাকে ইদানিং অনেক যুবকের হাতে এরকম একটা রশি দেখা যায় তারপরে অনেকের গলায় দেখা যায় এটা লাগানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য হলো এটা লাগানো থাকলে আর তার তার কাছে কোনো বিপদ আপদ আসবে না কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না এটা সম্পূর্ণ শেরকি বিশ্বাস তার বিপদ আপদ দূর করার তারপরে তাকে কোনো কিছু থেকে রক্ষা করার দায়িত্ব রক্ষা করার একমাত্র ক্ষমতা কার একমাত্র আল্লাহ সোবান সুতরাং অন্য কোনো রশির ক্ষমতা তাগার ক্ষমতা এই ক্ষমতা বিশ্বাস করাটাই শির্ক তবে এখানে শেরকে আকবর শেরকে আজগর দুইটা হতে পারে একটা হলো কেউ বিশ্বাস করে যে আসলে রশি মশি কিছুই করতে পারে না সব আল্লাহ বিশ্বাস তার এটা কিন্তু কোনো কারণে সে রশিটা হয়তো লাগাই রেখেছে এটাও সেরেক তবে এটা সেরকে আসগার আর যদি সে বিশ্বাস করে রশিরই পাওয়ার আছে তাহলে এটা সেরকে আকবার একেবারে বড় সেরেক না ওগুলা তো লাগানো যাবে ওগুলা কোনো অসুবিধা নাই ওগুলা তো আর বিশ্বাস করতেছে না যে এটার কোনো পাওয়ার আছে যে এটার তো মাসালা আপনারাই দিতে পারেন এটা আর আমি বলার দরকার নাই আর আল্লাহ পাক তো এটার উত্তর দিয়েছে নেই আমরা আজকে তাপসির এই তো ছিল যে নাওজুবিল্লা এটা তো কোনো আলেমের মুখ দিয়ে বলতে পারেন না যে আমরা বাপদাদা যা করে গেছেন বাপদাদা করে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তারা হয়তো সঠিক জিনিস জানার সুযোগ পান নাই যে সুযোগ পান নাই তাকে তো আল্লাহ ধরবে না যে মিয়া তুমি এটা করো নাই কেন উনি হয়তো সঠিকটা পাইলে আলহামদুলিল্লাহ তিনি সঠিকটা অনুসরণ করতেন উনি একটা সেরেক করছেন কেউ তাকে জানায় না যে ভাই এটা সেরেক উনি ওই সময় তাবিজ লাগাইছেন ওনাকে কোনো কেউ বলে নাই যে ভাই এটা সেরেক তো উনি তো বুঝে নাই এটা যে সেরেক এই অবস্থায় উনি মারা গেছেন আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন কারণ উনি বুঝেনও নাই কেউ তাকে বুঝাইও দেন নাই কিন্তু যখন আমরা বুঝতেছি তখন জানতেছি তখন তো আর ওই সেরেক করে মারা গেলে আর নাজাত পাওয়ার সম্ভাবনা নাই এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে একবার প্রশ্ন করেছেন কার কার উসিলা নেওয়া যাবে রাসুল সাল্লাম উসিলা নেওয়া কি যাবে হ্যাঁ, জি এই প্রশ্নের উত্তর অনেক লম্বা <clears throat> এটার উপরে আমার খোদবা আছে আমাদের তাফসির কোরআন ডট কমে উসিলার উপরে দুইটা খোদবা পাবেন একটা হলো মানে কোন কোন উসিলা সিরেক আর কোন কোন উসিলা জায়েজ কিছু কিছু উসিলা জায়েজ যেমন আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে ইমানের উসিলা দেওয়া ন্যাক আমলের উসিলা দেওয়া তারপরে আপনার নিজের এতারাব বিজাম গুনার স্বীকৃতির উচিলা দেওয়া তারপরে নিজের অসহায় অবস্থা অসুস্থতার উচিলা দেওয়া আল্লাহর সুন্দর সুন্দর নামের উচিলা দেওয়া অনেকগুলো উচিলা আছে শরীয়তে যায় তবে রাসুল সাল্লা ইসলামের উচিলা দিয়ে দোয়া করা যাবে কিনা এটা নিয়ে আহলুল আলমদের মধ্যে তিনটা মত আছে তো তিনটা মতের মধ্যে শক্তিশালী মত হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে নবিসুল ইসলামের উচিলা দিয়ে দোয়া করাটা মাকরু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাকে মাকরো বলছেন কেউ কেউ পুরা জায়েজ নাই বলছেন হারাম বলছেন আবার কেউ কেউ জায়েজ বলছেন এর মাঝামাঝি হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মত তিনি বলছেন যে এটা মাকরু তো সুতরাং যেটা মাকরু সেটা আমরা করতে যাব কেন সেটা না করাটাই ভালো জি জি আলহামদুলিল্লাহ রাসুসালামকে সালাম দিব আমরা তো তার সাহুদের মধ্যে নবিসামকে সবসময় সালাম দিচ্ছি আসসালামু আলাইকা বারাকাত যতবার সলাত আদায় করতেছি প্রত্যেক দুই রেখাত পরে পরে নবী সাল্লামকে সালাম দিচ্ছি এর বাহিরে আমরা যখন অন্য সময় দরুদ পড়ব সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওয়াসাল্লাম মানে সালাম এখানে সালাম দিচ্ছি সল্লাহ আলাই মানে দরুদ আর ওয়াসাল্লাম মানে সালাম সালাম দরুদ এবং সালাম দুইটাই দেওয়া হচ্ছে এইভাবে দরুদের শেষে যেটাতে আমরা বলি যে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামটাই সালাম সালাম জি আলহামদুলিল্লাহ সেটা হলো আপনি যখন মসজিদে আসছেন প্রথম কথা হলো ফজরের সুন্নত হয় আপনি বাসায় পড়ছেন বা মসজিদে পড়ছেন দুই জায়গার এক জায়গায় উত্তম হলো বাসায় পড়া বাসায় আপনি ফজরের সুন্নত পড়ে তারপরে মসজিদে এসে জামাত ধরবেন তাহলে মসজিদ থেকে বাসায় সুন্নত পড়লে স্বভাব বেশি বাসায় সুন্নত পড়ছেন যখন মসজিদে আসছেন তখন দেখতেছেন যে আরও জামাতের কত কিছুক্ষণ সময় বাকি আছে তখন আপনি দুই রেখা তাহিয়াতুল মসজিদ আদায় করেই মসজিদে বসবেন বসে আপনি কোরআনে কারিম তালাবাত করবেন বা জিকির আজকার করবেন আরেকটা হলো আপনি বাসায় সুন্নত পড়েন নাই আসছেন মসজিদে মসজিদে আসার পরে আপনি তাকায় দেখছেন যে জামাতের এখনও আরও দশ মিনিট আছে তো দশ মিনিট থাকলে আপনি প্রথমে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়বেন তারপরে দুই রেখাত ফজরের সুন্নত পড়বেন আর দেখতেছেন যে আপনি পাঁচ মিনিট আছে তাহলে আপনি এখন দুই রেখাত দুই রেখাত চার রেখাত পড়তে গেলে জামাত শুরু হয়ে যাবে আপনি ফজরের দুই রেখাত সুন্নতেই পড়বেন এই দুই রেখা সুন্নতের মাধ্যমে দুই রেখাত সুন্নত হবে দুই রেখা তাহিয়াতুল মসজিদ হবে এটা হলো আপনার সময় নেই সময় আছে কম এই সময়ের মধ্যে আপনি দুই রেখাত পড়ছেন এই জন্য দুটাই হয়ে যাবে আর সময় থাকলে আলাদা আলাদাভাবে দুটাই পড়বেন আলহামদুলিল্লাহ তাকওয়া অর্জনের ব্যাপারে কোরআনে কারিমের কোরআন পড়বেন কোরআনে কারিমের মধ্যে দেখবেন অসংখ্য আয়াত আছে আল্লাহ বলছেন আল্লাহম তাত্তাকুন লা আল্লাহকুম তাত্তাকুন আয়াতের শেষে এই কথাটা আল্লাহ বলছেন লা আল্লাহকুম তাত্তাকুন লা আল্লাহম ইয়াত্তাকুন যেমন সিয়াম পরস্কার করে আল্লাহ বলছেন ইয়াইউল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন কাবলিকুম লা তাত্তাকুন এরকম অনেক আয়াত দেখবেন আয়াতের শেষে বলা আছে লা আল্লাকুম তাত্তাকুন লা আল্লাহম ইয়াত্তাকুন এরকম আছে এখানে আল্লাহাক বলছে এই আমলটা করলে তুমি তাকে অর্জন করতে পারবা এইরকম যতগুলো আমল আছে এই আমলগুলো বেশি বেশি করবেন তাহলেই অন্তরে তাকোয়া তৈরি হবে প্রশ্ন করেছেন একজন লোক করার পর করেছে কিভাবে বুঝবেন আল্লাহ তাকে মাফ করেছেন পূজার উপায় কি জি আলহামদুলিল্লাহ বোঝার সুন্দর উপায় আছে সেটা হলো তাওবা করার পরে সে আর ওই গুণাটা করে না পূর্বের যে গুণা থেকে তবা করছে সেই গুণাটা করে না এবং এই গুণা থেকে মুক্ত হওয়ার পরে তার ভিতরে প্রশান্ত চিত্ত এসে গেছে মানে এত মজা লাগে এত ভালো লাগে এখন আর সেই গুণাটা করে না তো বুঝতে হবে যে আল্লাহ সুবাহতাল্লাহ আগের গুণাটা মাফ করে দিয়েছেন এবং তবা কবুল করছেন যেমন হজ করার পরে আপনার হজ কবুল হয়েছে কিনা বুঝবেন কিভাবে হজ করে আসার পরে যদি আপনার আমল আগের মতো না থাকে পরিবর্তন হয়ে যায় যে আপনি এখন আগে হারাম কাজ করতেন যেগুলো এখন আর করেন না আগের থেকে এখন আবাদত বন্দেকি বেড়ে গেছে আপনার মন এখন অনেক বেশি আবাদতে মজা পায় তো বুঝতে হবে আল্লাহ আমার আবাদতটা কবুল করছেন ঠিক একইভাবে তবা করার পরে যদি আমার অবস্থার পরিবর্তন হয় বুঝতে হবে যে আল্লাহ পাক আমার তবা কবুল করছেন উপায়গ্রস্ত করেছেন আমি আমার নিকটজনকে মাজার পূজা গোবর পূজা এবং মহিলাদের সাথে বা এই ধরনের কার্যক্রম অশ্লীলতার সাথে শরীর হওয়াতে নিষেধ করেছি কিন্তু তিনি বলতেছেন যে তীরের বৌদ্ধ এবং আমার বৌদ্ধ একটু ধ্বংস নিয়ে যাবে আসলে কি তার বৌদ্ধ আমার কাছে লাগবে খুব সুন্দর কথা বলছেন তবে এখানে যে পরিবেশাগুলো ব্যবহার করছেন আমরা এরকম পরিবেশা ব্যবহার করব না যেহেতু এগুলো মুসলিমেরাই করে আমাদের দেশে এই জন্য পূজা বলবো না এখানে আমরা কবর পূজা মাজার পূজা অমুক পূজা এই শব্দটা আমরা ব্যবহার করব না কিন্তু মানে এখানে যে কর্মকাণ্ডগুলো করে এগুলো অনেকগুলাই সেরেকি কর্মকাণ্ড এখানে করা হয় <clears throat> কিন্তু কথা হইল এই যে সেরেকগুলো করতেছেন এই দোষগুলো তাদের তো আছে তাতে তাদের থেকে বড় দোষ হলো আমাদের আমরা আসলে মানুষকে শুধু তাদের দোষগুলো দেখি নিজের দোষগুলো দেখি না এক্ষেত্রে আমাদের বিরাট ব্যর্থতা আছে দোষ আগে আমাদের এজন্য আল্লাহ পাক বলছে ইয়াজুল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম যে হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হও নিজের আত্মসমালোচনা করো নিজেকে নিয়ে চিন্তা করো যে মানুষগুলো কেন সেখানে যাচ্ছে কেন সেরেক করতেছে তার ব্যর্থতা হলো এই কাজটা যে সেরেক এটা আমরা তাদেরকে বুঝাইতে পারিনি যদি আল্লাহর এই বান্দাদেরকে আমরা বুঝাই দিতে পারতাম যে ভাই এই কবরে যায় সাজদা দিলে কবরওয়ালার কাছে কিছু চাইলে কবরের জন্য মান্নাত করলে আপনার ইমান চলে যায় এটা সেরেক এই জিনিসটা যদি তাকে বুঝাইতে পারতাম তো সে জীবনেও যাইতো না তারা কয়েক কোটি টাকা দিলেও যাইতো না আমাদের দেশে যে মানুষগুলা এই এই সেরেকি কর্মকাণ্ড করতেছে অধিকাংশ বাইবেল না বুঝে করতেছে এটা যে সেরেক এটা তারা বুঝতেছে না এবং কেউ তাদেরকে জীবনে এটা বুঝায়ও না এটা যে সেরেক তারা বুঝে আসতেছে এটা আবাদত এটা ভালো জিনিস এটা আল্লাহর আবাদত এটা করলে অনেক কিছু পায় অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে যায় অতি তাড়াতাড়ি তার টাকা পয়সা বেড়ে যায় অনেক কিছু হয়ে যায় ছেলে মেয়ে না হলে ওখানে গেলে ছেলে মেয়ে হয় তারা কিন্তু ছোটবেলা থেকে এটাই বুঝে আসতেছে কিন্তু কেউ তাকে সঠিক বুঝটা দেয় নাই যে ভাই এখানে গেলে আপনার ইমান হারা হয়ে যাবেন আপনি সেরেক হয়ে যাবে আপনার ইমান চলে যাবে এই এটা এইভাবে আমরা আদর যত্ন করে তাদেরকে বুঝাইতে পারিনি এই ব্যর্থতাটা আমাদের তো যে ভাইয়েরা সেখানে যাচ্ছে আমরা তাদেরকে অবশ্যই অত্যন্ত স্নেহের সাথে আমরা গুণাগারদেরকে কখনো ঘৃণা করব না তাদেরকে ধিক্ষার দিব না তাদেরকে আমরা অপমান করব না তাদেরকে অত্যন্ত মহব্বতের সাথে অত্যন্ত ভালোবাসার সাথে স্নেহের সাথে তাদেরকে আমরা এটা যে সেরেক এটা বুঝাই দেওয়ার চেষ্টা করতে হবে আর তারা যদি বুঝে যে আমরা তাদেরকে মহব্বত করি তারপরে যাই আমাদের কথা শুনবে আর তারা যদি বুঝে দেয় না আমরা তাদেরকে মহব্বত করি না তাদের সাথে আমাদের শত্রুতা তো আমাদের কথা শুনবে না তারা এই জন্য দাওয়াত দেওয়ার আগে তাদেরকে মহব্বত করবেন <clears throat> মহব্বত করে স্নেহের সাথে তাদেরকে বুঝাই দিবেন যে ভাই যারা সেখানে যাচ্ছে এরা আমাদের এই ভাই আমাদের বোন আমাদের চাষা আমাদের চাষি আমাদের আত্মীয় স্বজন আমাদের খালা আমাদের মামা এর বাহিরের কেউ তো না এদেরকে আমরা যদি সুন্দর করে বুঝাই দিতে পারি এগুলো শির্ক তাহলে তারা যাবে না তারা যদি বুঝতো এটা সেরেক আমি আপনি যারা বুঝছি যে এটা সেরেক আমাদেরকে যদি এখন কয়েক কোটি টাকাও দেয় এখানে যে করে আমরা করবো নাকি ঠিক তারাও বুঝলে কিন্তু করবে না এবং আলহামদুলিল্লাহ এটার সংখ্যা কমে আসতেছে অনেক কমে আসতেছে যারা বুঝতেছে তারা দূরে সরতেছে এই জন্য যারা ওই কেন্দ্রিক ব্যবসা করে তাদের কিন্তু মাথা খারাপ কারণ ব্যবসার কাস্টমার কমতেছে কাদের কারণে কমতেছে যাদের কারণে কমতেছে তাদের উপরে কিন্তু খুব খেপা যে এদের কারণে আমাদের এই জায়গায় আগে এক কোটি টাকা উঠতো এখন পঞ্চাশ হাজার টাকা উঠে পঞ্চাশ লাখ টাকা উঠে পঞ্চাশ লাখ কমে গেছে কার কারণে পঞ্চাশ লাখ কমছে এরা কিন্তু ওগুলো চিহ্নিত করে এজন্য তারা অনেক খেপা যে আস্তে আস্তে ব্যবসা কমে যাচ্ছে এই জন্য এক সময় আমরা যদি ভাই বোনদেরকে বুঝাইতে পারি যে ভাই এটা সেরেক যে বোন এটা সেরেক এটা তারা আপনার ইমান চলে যাবে তাহলে ইনশাল্লাহ এই ইয়াগুলো বন্ধ হবে আর এই বিশ্বাসটাও তাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে যে এই কবরের ভিতরে যিনি আল্লাহর অলি আছে উনি বদোয়া দিলে একবারে বরবাদ ইব্রাহিম আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম যখন এরকম এই অলিয়া উলিয়ার বিরুদ্ধে বলছে মানে অলিয়া উলিয়ার বিরুদ্ধে বলা নাই কথাটা কিন্তু অলিয়া উলিয়ার বিরুদ্ধে না যেমন শাহজালাল রহমতুল্লাহ আলী বাংলাদেশের কোনো আলেম ওলামা কখনো শাহজালাল রহমতুল্লাহের বিরুদ্ধে কোনো কথা বলেন না শাহপরান রহমতুল্লাহের বিরুদ্ধে কোনো কথা বলেন না কোনো উলিয়াউলিয়ার বিরুদ্ধে আমরাও বলি না কেউ বলে না বলি হলেও অলিয়াউলিয়ার নাম দিয়ে যারা সেরকি কর্মকাণ্ড চালায় ওই কর্মকাণ্ডটার বিরুদ্ধে আমরা কথা বলি আমরা কোনো অলিয়াউলিয়ার বিরুদ্ধেও না কোনো ব্যক্তির বিরুদ্ধেও না কোনো দলের বিরুদ্ধেও না আমাদের কথাটা হইল যে ওই অলিকে কেন্দ্র করে যারা সেরেকি কর্মকাণ্ড করতেছে ওই কর্মকাণ্ডটার বিরুদ্ধে তো ইব্রাহিম আলহিসাল্লাম যখন এরকম বিরুদ্ধে বলতেন তো ইব্রাহিম আলহিসাল্লামকে বলতে শোনো এই আমাদের দেব দেবী এদেরকে চিনো এরা কারা এরা বিরাট বিরাট আল্লাহর অলি ছিল আর তুমি যে এইগুলার ব্যাপারে বলতেছ এদের বদয় তুমি কিন্তু একবার বরবাদ হয়ে যাবে

ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল আলাইকুম সুলতানা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আরে তোমরা যাদেরকে সেরেক করতেছ আমাকে বলতেছ এদেরকে ভয় করার জন্য ভয় তো করা উচিত তোমাদের কারণ তোমাদেরকে আল্লাহ বলেন নাই এদেরকে সাজদা করতে এদের কাছে দোয়া করতে এদের জন্য নজর মানত করতে আল্লাহ বলে নাই আল্লাহর অর্ডারের বাহিরে যাই কাজ করতেছ ভয় তো করবে তোমরা উল্টা আমাকে বলতেছ যে এইসব বলি আউলিয়ারে ভয় করার জন্য তাহলে এই কথা যে বলছে এটা নতুন কথা না দেখেন ইব্রাহিম আলাহ সাল্লামের যুগ ইব্রাহিম আলাহ সাল্লামকে বলছে ওই শয়তান যে ইব্রাহিম আলাহ সাল্লামের যুগের লোকদেরকে দেখছে ওই শয়তান এখনো আছে কি নাই একই শয়তানে আছে ওই শয়তান ওই লোকদেরকে কেমনে গুমরা করছে সেটাও জানে আর আমাদেরকে কেমনে করতে হবে ওইটাও জানে এই জন্য হে এগুলো ঢুকাইতে মানুষের মধ্যে এই জন্যই উনি এই কথা বলছে এটা তো কখনো সঠিক না এটা সের কি কথাবার্তা কবরে যিনি আছেন ওনার কিসের বদোয়া আমরা কি ওনার গালে দিতেছি কিছু বলতেছি তো উনি বদোয়া দিবে কেন আর দিলে ওইটা আমাদের গুণা হবে উনার কি হবে উনি বদোয়া দিবে কেন উনি কবরে বসে কারোর জন্য দোয়াও করতে পারেন না কারোর বদোয়া দিতে পারেন না মানুষ মারা যাওয়ার পরে তিনি যত বড় আল্লাহর অলি হন তিনি কবরে বসে কারোর জন্য দোয়াও করতে পারেন না কারোর ওপর দোয়া দিতে পারেন না উনি আমাদের দোয়ার মুখাপেক্ষি আমরা দোয়া করতে পারি ওনার জন্য কিন্তু উনি আমাদের জন্য কিছু করতে পারবেন না চলে যান অবশ্যই করে যাইতে না নামাজে হবে না এজন্য ফরজ আপনি প্রথমে বলে হাত বেঁধে তারপরে যায় আপনি রুকুতে যাবেন পাত্রে দেখার সন্না পদ্ধতি তো আলহামদুলিল্লাহ কত বইতেই লেখা আছে অনেক সুন্দর সুন্দর বইতে বিস্তারিত লেখা আছে সন্না পদ্ধতি হলো আপনি বিবাহ করার উদ্দেশ্যে দেখতে হবে খালি এরকম অভ্যাস করা যাবে না প্রতি মাসে পাঁচটা করে পাত্রে দেখবেন এরকম কিছু মানুষের বদ অভ্যাস হয়ে যায় খালি কোনো জায়গায় বাই অমুক জায়গায় পাত্রী একটা আছে দেখান আমার কালকে দেখান প্রতিদিন দেখবো নতুন নতুন পাত্রী এটা বদ অভ্যাস আপনি এতগুলো দেখবেন না আগে দেখবেন সব মিলে গেছে বিবাহ হওয়ার মতো লাস্টে যায় চূড়ান্ত সময় যায় আপনি দেখবেন বিবাহ করার উদ্দেশ্যে বিবাহের উদ্দেশ্যবিহীন দেখা যাবে না তারপরে যখন পাত্রী দেখবেন পাত্রীর সাথে অবশ্যই পাত্রের মাহারাম উপস্থিত থাকতে হবে মাহারাম বিহীন একাকে দেখা যাবে না দেখা গেলে দুইজনের মাঝখানে শয়তান তিন নম্বর চলে আসবে এজন্য ওখানে পাত্রীর বাবা থাকবেন বা মামা থাকবেন বা যে কোনো মাহারাম ভাই থাকবেন যে কোনো একজন থাকবেন সেখানে আপনি দেখবেন আর শরীয়ত যতটুকু অনুমোদন করে আপনি ততটুকু দেখবেন এটাই হলো পাত্রী দেখার আপনার সন্না নিয়ম জি প্রশ্ন করেছে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করলে ধর্ম নিয়ে ব্যবসা হিসাবে গণ্য হবে না যে আসলে আপনি যে কথা বলছেন এটা ধর্ম নিয়ে ব্যবসা না আপনার সার্ভিস দিতে গেলে ভালো লেখাপড়া দিতে গেলে তো টাকা পয়সাও লাগবে আপনি চান যে আপনার ছেলেটাকে ভালোভাবে রাখুক ভালো একটা পরিবেশে থাকুক আপনার ছেলেটা ওখানে হোস্টেলে প্রতিবেলা ভালো করে খাওয়াক আবার চান যে টাকাও দিবেন না কেমনে খাওয়াইবো হুজুরে তাহলে ভালোর শিক্ষা দিতে হলে ভালো আপনার রাখতে হলে খাওয়াইতে হলে ভালো টিচার রাখতে হলে ভালো বেতন দিতে হবে না তো উনি আমরা টাকা ছাড়া কেমনে ভালো টিচার রাখবো তো টাকা তো লাগবেই তো ওইটা ধর্ম নিয়ে ব্যবসা হইলো কেমনে ওইটা তো আপনার কল্যাণেই উনি কাজ করতেছে বরং উনি কাজটা যে করতেছে এটার জন্য তো উনাকে আপনি ধন্যবাদ দিবেন ওনার কাছে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন যে টাকা নিয়ে হলেও আপনার ছেলেটাকে সুন্দর লেখাপড়া শিখাইতেছেন সুন্দরভাবে খাওয়াইতেছেন সুন্দরভাবে রাখছেন এটা ধর্ম ব্যবসা না তবে কেউ যদি মানে কোনো মানে কাজ কাজে করে না কোনো সার্ভিসে দেয় না কিন্তু সে এই ধর্মের নাম দিয়ে টাকা পয়সা তুলে তুলে খাইতেছে সেটা ভিন্ন ব্যাপার আমাদের দেশের এই বদ অভ্যাস আছে হাজিদের যারা হজে যান এরা কি করে যখন হজে যাওয়ার সময় হয় তখন খুঁজে কোন এজেন্সি থেকে কোন এজেন্সি টাকা কম নেয় কার থেকে কে কম নেয় দশটা এজেন্সি খোঁজে এ কইছে ভাই চার লাখ টাকা আরেকজনে কছে ভাই তিন লাখ নব্বই হাজার টাকা আরেকজনে কছে তিন লাখ আশি হাজার টাকা আরেকজনে কছে তিন লাখ বিশ হাজার টাকা সে খুশিতে ওই তিন লাখ বিশ হাজারের কাছে যায় যে কম পাইছি এক জায়গায় মানে ঠকাই দিছি বাস তো ওই ওখানে যায় এমন কষ্ট করে কারণ সে এখানে তিন লাখ বিশ হাজার টাকা দিয়ে গেছে ওখানে যায় সে দশ লাখ টাকার সেবা চায় এখানে টাকা খুঁজছে কম কিন্তু ওখানে সেবা পাওয়ার ক্ষেত্রে ওই দশ লাখ টাকা বারো লাখ টাকা দিয়ে যারা জমজম টাওয়ারে মক্কা টাওয়ারে রয়েছে সেও ওখানে থাকতে চায় আপনি টাকা দিয়েছেন তিন লাখ বিশ হাজার আপনি তো থাকবেন তিন মাইল দূরে আপনি খুঁজতেছেন হারামের কাছাকাছি থাকবেন মানে ওখানে যাই তখন জিনিসটা তার পায় যে টাকা কম হইলে কি আর বেশি হইলে কি যে বাংলাদেশের অধিকাংশ ভাই বোনদেরকে আমি এরকম দেখছি যে বাংলাদেশে থাকতে খালি টাকা কম খোঁজে আর ওখানে গেলে হজের পুরা সময়টাই খালি মোয়াল্লামের সাথে ঝগড়া করতে আর বাড়াবাড়ি করতে করতে সময় যায় কষ্টের মধ্যে যায় জি প্রশ্ন আমি এমন অবস্থায় মসজিদে প্রবেশ করলাম যখন আজান হচ্ছে এখন আজানে উত্তর দিব নাকি তাহিয়াত ওযু নাকি না তাহিয়াতুল মসজিদ পড়ব তিনটির মধ্যে ধারাবাহিকতা কি জি আলহামদুলিল্লাহ এগুলার সুনির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নাই এটা আপনি ঠিক করে নেবেন কোনটা আগে করলে সুবিধা কোনটা পরে করলে সুবিধা আগে পরে এটা আপনার সুবিধা মতো করে নেবেন অথবা এগুলোর মধ্যে যদি না করতে পারেন কোনোটা ছেড়ে দেন তাও কোনো অসুবিধা নেই তবে যেহেতু অজু করছেন অজুর পরে অজুর জিকির আজকারগুলো করবেন তা আপনি দেখতেছেন আজান হচ্ছে আজানের জবাব দেওয়া একটা জিকির এই জবাবটা আপনি ওজুর মধ্যেও দিতে পারেন ওজুর পরেও দিতে পারেন এরপর মসজিদে ঢুকে দেখলেন আজান হচ্ছে তা আপনি আজানের জবাব দেন আগে তারপরে যায় তাহিয়াতুল উজু পড়েন তাহিয়াতুল মসজিদ পড়েন এগুলো আপনি সময়ের আলোকে ঠিক করে নেবেন জি নিজে নিজে দুনিয়াতে কোনো কিছু শেখার কোনো পদ্ধতি নেই নিজে নিজে শেখা যাবে না নিজে নিজে আপনি সহি করবেন কীভাবে কোরআনে কালিম তো শুধু থিওরিক্যাল পড়লে সহি হবে না এটা প্র্যাকটিক্যালও লাগবে তো প্র্যাকটিক্যাল টিচার লাগবে না টিচার থেকে উচ্চারণটা শিখে শিখে আপনি মিলাইতে হবে তারপরে আপনার উচ্চারণ ঠিক হবে বিভিন্ন কিছু ঠিক হবে আপনি কোরআনে কালিমের বাংলা অনুবাদ নিজে পড়তে পারেন তাফসিল পড়তে পারেন পড়বেন কিন্তু ওই পড়াটার মধ্যে যেটা আপনি বুঝেন নাই বা যেটা বুঝে সমস্যা আছে সেটা আপনি নিজে নিজে বুঝে বসে থাকলে হবে না সেটা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ কোরআনের ওই তাদের সাথে কথা বলে আপনি বুঝতে হবে ওই বুঝটাকে আপনার নিজে নিজে শিখে বুঝে থাকলে হবে না ওটাকে সাহাবাইকরামদের সাথে তাবেনদের সাথে সালাফদের বুঝের সাথে আপনার বুঝটাকে মিলিয়ে নিতে হবে এজন্য শিক্ষক অবশ্যই লাগবে এবং শিক্ষকের সহবত লাগবে ওলামাইকরামের সহবত লাগবে আপনি যদি মনে করেন যে এই আজকে এখানে মসজিদে ওমরে আসবেন না এই প্রোগ্রাম তো লাইভও দেখায় বাড়িতে ঘরে বসেও দেখতে পারি ঘরে বসে দেখতে পারবেন কিন্তু ঘরে বসে দেখা এখানে দেখা অনেক বেশ কম আছে এখানে আপনি তিন চার রকমের ফজিলত বেশি পাইছেন এক সবচেয়ে বড় ফজিলত আপনি কোরআনের সোহবতে আসছেন একেবারে সরাসরি সোহবত আপনি আলমদের সোহবতে আসছেন তারপরে আপনি আসতে যাইতে আপনার জন্য ফেরেস তারা দোয়া করছে আপনার জন্য ফেরেস তারা আপনার ওই তাদের পাখা বিছাই দিছে ফেরেস তারপরে প্রতি কদমে কদমে আল্লাপাক নেকি দিবেন তারপর আপনার এখানে ফেরেস তাদের মজলিসে বসে আছেন এই ফজিলতগুলো আপনি বাড়িতে থাকলে পাইতেন না বাড়িতে বসে দেখলেও পাইতেন না তো এই জন্য মানে ওলামাদের সহবত লাগবে ওলামা একরামদের সহবতবিহীন বিচ্ছিন্ন থাকলে আপনি উল্টা মানে গোমরা হয়ে যাবেন যেমন খারেজিরা গোমরা হয়েছে খারেজিরা সাহাবাইকেরামদের সহবত থেকে দূরে ছিল এই জন্য তারা গোমরা হয়েছে জি বাইরে প্রস্তাব করেছেন সুন্নত এবং নফলের মধ্যে পার্থক্য বুঝিয়ে বলে উপকৃত সুন্নত আর নফলের পার্থক্যটা হলো ফেকি পরিবেশা ফেকি পরিবেশা আপনার সন্ন্যত বলা হয় ওগুলোকে ওই নামাজগুলোকে বা ওই এবাদতটাকে যেটা নবী সাল্লাহ সাল্লাম করছেন বলে হাদিসে প্রমাণ পাওয়া যায় নবী সাল্লাহ সাল্লাম আমল করছেন এটা দুই ধরনের হতে পারে একটা হলো নবিসাম কন্টিনিউ করছেন আর একটা হলো কন্টিনিউ করেন নাই মাঝে মাঝে করছেন কন্টিনিউ করলে সেটা সুন্নতে মোয়াক্কাদা কন্টিনিউ না করলে সেটা যায় জায়দা আর নফল হলো নবী সাল্লাম করেন নাই কিন্তু এই ব্যাপারে করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে বেশি বেশি নামাজ পড়তে বলা হয়েছে কিন্তু এই সময় নবী সাল্লাম নির্দিষ্ট নামাজ পড়ছেন কোনো হাদিসে নাই এখন আপনি যা পড়বেন সব নফল নফলটা হলো অতিরিক্ত জায়েজ কাজ বৈধ কাজ সেটার আল্লাহাক সবাব দিবেন কিন্তু সেটা নবিসের অনুমোদন আছে কোনো নিষেধাজ্ঞা নাই এরকম হতে হবে বিস্তারিত তো হলে আলাদা কোর্স করতে হবে আলাদা কোর্স করে প্র্যাকটিক্যাল আপনি শিখবেন সলাদ শিখবেন এটা দরকার আমি দেখছি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ যে কি সুন্দর এক পরিবেশ দেখছি যে মালয়েশিয়ার মসজিদে মসজিদে নোটিশ বোর্ডে দেখলাম যে লেখা আছে যে জানাজা সলাতুল জানাজা ট্রেনিং কোর্স তারপরে ওজু ট্রেনিং কোর্স তায়াম্বম ট্রেনিং কোর্স সলাদ ট্রেনিং কোর্স ট্রেনিং সলাত ওয়ার্কশপ এগুলোর উপরে ওয়ার্কশপ হয় তাদের পুরুষদের মহিলাদের প্রতিদিন মসজিদে একটা সময় থাকে এই সময় এই কোর্সের ওয়ার্কশপ হবে এই সময় এটার ওয়ার্কশপ হবে রুটিন দেওয়া আছে এবং ওইটার জন্য ফি জমা দিবেন ওখানে অফিসে আমরা তো সব ফ্রি শিখতে চাই কিন্তু ওখানে ফ্রি নেই আপনি ওই ওখানে অফিস আছে লেখা আছে এই কোর্সের জন্য এত ফি এটার জন্য এত ফি ওই ফিটা ওখানে জমা দিবেন জমা দিয়ে ওই কোর্সে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে আপনি ওই প্র্যাকটিক্যাল উজু কেমনে করবেন সলাদ কেমনে আদায় করবেন এগুলোর ওয়ার্কশপ হয় ওখানে কন্টিনিউ টাইম অনুযায়ী বিশেষ করে ছুটির দিন বেশি ছুটির দিন সারাদিন হয় লোকজন দেখে যে মুসলিম ভাইয়েরা পুরা ফ্যামিলি ছেলে মেয়ে নিজে সবাইকে নিয়ে মসজিদে চলে আসে শুক্রবারে তা আমাদের মসজিদগুলো তো আজকে হেদায়ত শূন্য মসজিদে খালি পাঁচবার আজান হয় নামাজ হয় বাকি সময় তালা লাগানো থাকে কোনো সলাতের ওয়ার্কশপ নাই তারপরে কোনো অজুর ওয়ার্কশপ নাই কোনো আবাদত বন্দেগীর কোনো ওয়ার্কশপ নাই যে মানুষকে প্র্যাকটিক্যাল শেখানো এগুলোর উপরে তালিম দেওয়া তার ভিতর মসজিদ তো এই কাজের জন্যই তো আপনি সংক্ষেপে বলে জানাজার মধ্যে চারটা তাকবির হবে আর যে নিয়ত এগুলো তো বলা লাগবে না নামাই তো ওয়াদ্দিয়া লিল্লাহ তালা আরবা তাকবিরাতেও বলা লাগবে না এই ইমামের পিছনে সাত তাকবিরের এটাও বলা লাগবে না নিয়ত করবেন কিসে অন্তরে নিয়ত করবেন নিয়ত পড়বেন না আচ্ছা তারপর তাকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে সুরা আল পাতেহা পড়বেন প্রথম তাকবিরের পরে সুরা আল পাতেহা তারপরে দ্বিতীয় তাকবির দিবেন তারপরে দরদ পড়বেন তারপরে তৃতীয় তাকবিরের পরে মাইয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ মকফিরলে হাইয়েনা ওয়া মাইয়ানা এটা পড়বেন আল্লাহ মকফির আল্লাহ ওয়ারহামহু আফিহে ওয়াফানহু এটা পড়বেন আরও যত মাইয়াতার দোয়া হাদিসে পাওয়া যায় এগুলো পড়বেন তারপরে চতুর্থ থাকবে তারপরে বলবেন আল্লাহ আল্লাহ তাহরিম না জেরাহম ওয়ালা তাফতেন না বাদহম তারপরে সালাম ফিরেবেন এটাই হলো সলাতুল জানাজার পদ্ধতি জি জি এটা একটা জরুরি প্রশ্ন সেটা হলো প্রত্যেক তাকবিরে হাত তুলতে হবে কিনা নবী সাল্লা সাল্লাম হাত তুলছেন কিনা সরাসরি কোনো হাদিসে বর্ণিত হয় নাই তবে সাহাবাই কেরাম হাত তুলছেন সাহাবাই কেরামের আমল ছিল তারা রাফলিয়াদান করতেন এটা অসংখ্য হাদিসে আসছে তো এই জন্য সাহাবাই কেরামের আমল হিসাবে অধিকাংশ আহলুল আলমদের মত হলো প্রত্যেক তাকবিরে হাত তোলাটাই উত্তম যেহেতু সাহাবাই কেরাম তুলছেন আর কেউ কোনো কোনো আলুল আদমেরা বলছেন যেহেতু নবী নবিসাম থেকে সরাসরি তুলছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না এজন্য না তোলাই উত্তম এখানে একতালাপ আছে তবে অধিকাংশ আলুল আলমদের মত হলো তোলাটা এই জন্য মক্কামদিনার ওলামাদেরকে আমি যতটুকু দেখছি যে অধিকাংশ ওলামা কেরাম হাত তোলেন প্রত্যেক তাকবীরে জি আলহামদুলিল্লাহ এখন তো এই সলাদ শিক্ষার সহি সলাদ শিক্ষার উজু শিক্ষার কত বই আছে আপনারা এগুলো পড়লে তো এইসব বিষয় বিস্তারিত জানতে পারেন যে গাঢ় মাছে করার ব্যাপারে যে হাদিস আসছে সে হাদিস সহি না তো এই জন্য গাঢ় মাছে করা অত্যাবশ্যক না বাকি এগুলো করবেন গাঢ় মাছে করার প্রয়োজন নাই উজুতে অজুর দোয়া বলতে উনি কোন দোয়া বুঝাতে চেয়েছেন বুঝি নেই যে একটা হলো অজুর দোয়া আমাদের দেশে যেটা বাংলাদেশি দোয়া সেটা হলো বিসমিল্লাহিল আলী আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফর বাতালন আল ইসলাম নৌরুন ওয়াল কুফর জুলুন এটা হলো বাংলাদেশের দোয়া এটা কোরআন সন্ন্যার দোয়া না এটা অজুর সাথে এমনি কথাগুলো ভালো কথাগুলোর মধ্যে কোনো সেরেক নাই বেদাত নাই খারাপ কিছু নাই কিন্তু খারাপ অনেকে বলে যে তো এটা খারাপ হইলো কেমনে খারাপ হইলো এটা অজুর সাথে সম্পৃক্ত করে বানাই দিচ্ছেন এটাই খারাপ আমার রাসুল বানান নাই রাসুলের সাহাবিরা বানান নাই অন্য ব্যক্তি বানাইছেন তো অন্য ব্যক্তি আবাদত বানানোর অধিকার পৃথিবীর কারো নাই এই জন্য খারাপ তো এই জন্য এটা নবিসের হাদিসে কোথাও পাওয়া যায় না এইভাবে এই জন্য এটা পড়া যাবে না আর কোরআনে থাকবে কেন কোরআনে তো থাকার প্রশ্নই আসে না তবে অজুর দোয়া বলতে সন্না দোয়া যেটা অজুর শেষ হওয়ার পরে আসাদু আল্লাহ ইলাহাল্লাহ ওয়াহদাউল্লাহ শারিক আলাহ আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুয়া রসুল আল্লাহম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এগুলা ঠিক আছে এগুলা না তবে এগুলো তো কোরআনের আয়াত না এগুলো একটু হাদিস জি একবার হ্যাঁ বিসমিল্লাহ জি এটা ঠিক বিসমিল্লা অথবা বিসমিল্লা রহমান রাহিম দুটাই বলা যাবে কোরআন প্রশ্ন করিম খতম পরে কি টাকা নেওয়া যায় খতম করে টাকা নেওয়া বলতে যদি কেউ ভাড়া খাটাই মানে কোরআন খতম করায় ভাড়া খাটাই মানে একজনে দাওয়াত দিছে বলছে যে আমার মায়ের জন্য বা বাবার জন্য বা অমুকের জন্য এক খতম কোরআন পড়ি দেন তো একজন হুজুর গিয়ে হাফেজ গিয়ে কোরআন তালাবাদ করছে এটার টাকা নেওয়া যাবে কিনা এটার টাকা নেওয়া জায়েজ নাই কোরআনকে বাড়া খাটানো বাড়ায় লাগানো জায়জ নেই প্রথম কথা হলো এটা আর দ্বিতীয় কথা হলো যিনি টাকা দিবেন কোরআন খতমের বিনিময়ে উনিও কোনো স্বভাব পাবেন না কারণ উনি নিজে তালাবাত করেন নাই কোরআন নিজে তালাবাত করলে স্বভাব আরেকজনের যদি ভাড়া করাইলে কোনো স্বভাব পাওয়া যাবে না কোরআন তবে একজন তালাবাত করতেছে উনি যদি পাশে বসে বসে শুনেন শোনার কারণে স্বভাব পাবেন আর মাইয়ের কিছু পাবে না এই জন্য পাবে না যে শারীরিক আবাদত কেউ কাউকে কিছু দিতে পারে না আর্থিক আবাদত দিতে পারে তা আপনার কোরআন তালাবাদ কি শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদত যেমন নামাজ যে এশার নামাজে আপনার মুরব্বী বলতেছে যে যে বাবা আমার খুব কষ্ট লাগতেছে শরীর ভালো লাগতেছে না এশার নামাজে যাইতে পারতেছি না তুমি তোমারটা পড়ে আমারটা পড়ে দিও হবে হবে না কেন ছেলে তো পড়ছে হবে না এটা শারীরিক আবাদত শারীরিক আবাদত একজনেরটা একজনকে দেওয়াও যায় না করাও যায় না আর্থিক আবাদত একজনেরটা একজনে করা যায় দেওয়া যায় তো সুতরাং এটা মাইয়াতকে পাঠাইলে মাইয়াত পাবে না এটা রাস্তা কোথাও পড়ে থাকবে কোরিয়ার সার্ভিসে পাঠাইছেন আপনি কোরিয়া সার্ভিসের নীতিমালা বহির্ভূত পাঠাই দিছেন যে জিনিস পাঠানো নিষেধ তাও পাঠাই দিচ্ছেন আপনি পাঠাই দিছেন বা টাকার দরকার তারা পাইছে ওই অনেক সময় কয় কয় মুদ্রা জান্না ব্যাস থেকে গেছে না তো যোগে গেছে হুজুরের চিন্তা করার দরকারটা কি হুজুরের দরকার হলে জানাজা পড়াই দেওয়া জানাজা পড়াই দিছে বাস মুদ্দা কি বেহেস থেকে জানা জাহান নামে এটা চিন্তা করার হুজুরের দরকার আছে তো কোরিয়ার সার্ভিসে আপনি পাঠাইতে চাইছেন টাকা দিছেন খতম করাই দিছেন পাঠাই দিছেন এটা ওই পর্যন্ত পৌঁছবে না এটা রাস্তায় পড়ে থাকবে কারণ এটা অনুমতিবিহীন অনমত অননুমোদিত জিনিস পাঠাই দিছেন আপনি এজন্য পৌঁছবে না জি হজ করা যাবে ওমরা করা যাবে এগুলো এগুলোর সাথে অর্থের সংশ্লিষ্টতা আছে এগুলো শারীরিক এবং আর্থিক আবাদত মিশ্রিত এবং এর সরাসরি এগুলোর নস আছে মানে হাদিস আছে নবিসাম থেকে একামত কিন্তু আমার রুমে কেউ চলে আসবে এবং কান্না করতে দেখে ফেলবে এই কারণে আমি বিরত থাকি এক্ষেত্রে আমার করণীয় কি না এটা তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস এটা আপনি রিয়া থেকে মুক্ত থাকলেন মানুষের সামনে কানবেন কেন মানুষের সামনে কান কান্না হলে আপনি মানুষকে দেখাইতেছেন আমি খুব বুজুর্গ মানুষ খুব আল্লাহওয়ালা মানুষ কি কান্না কানতেছি আর গোপনে খবর নাই আপনি কানবেন গোপনে গোপনে নবিসাম বলছেন ওয়াজাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু সাত শ্রেণীর লোকের কথা বলছেন কে আমাদের আল্লাহ আল্লাহর ছায়ায় আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে তাদেরকে আল্লাহ ছায়া দিবেন কে আমাদের সপ্তম শ্রেণীর লোকটা হলো জাকার আল্লাহ খালিয়ান যে লোক আল্লাহর জিকির করে একাকিত্বে এক জায়গায় ফাফাদা তাই না হো তার চোখ দিয়ে পানি জরে পানিটা জরব একা একা জায়গা মানুষের দেখায় দেখায় না কিন্তু আমাদের হয় মানুষের দেখায় দেখায় একাকিত্ব হয় না তো এই জন্য ওইটা কোনো অসুবিধা নেই এটা ভালো জিনিস এটা রিয়া মুক্ত প্রশ্ন করেছে মিলাদে কি কি বৈধ এটার আলোচনা তো <laughs> অনেক হয় প্রথম কথা হলো মিলাদ মিলাদ ইসলামে আছে মিলাদ ইসলাম বিরোধী কাজ না মানে ওই মিলাদ হলো যেটা কোরআন এবং সুন্নার মধ্যে নবী সাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে যে সকল আয়াত আছে হাদিস আছে সেগুলো আলোচনা করা বয়ান করা এটার নাম মিলাদ মানে নবী সাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কোরআনের যে আয়াত আছে যতগুলো সহি হাদিস আছে এইগুলো মানুষের সামনে বয়ান করা আলোচনা করা এটা ফজিলতের কাজ এটা ভালো এটার নাম ইসলামের মিলাদ কিন্তু আমরা যে মিলাদ দেখি এটা হলো মিলাদের বিকৃত রূপ এটা মিলাদের নামে কিছু কবিতা গাওয়া হয় তারপরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কিছু বানানো মানুষের বানানো দরদ পড়া হয় কিছু মানে শেখ সাদের রহমতুল্লাহের কবিতা পড়া হয় অমুকের কবিতা পড়া হয় কিছু এরকম বানায় আমরা এটার মিলাদ বানাইছি এটা কিন্তু মিলাদ না এটা মিলাদের নামে একটা বিকৃত রূপ একটা বেদাতি আবাদত তো সুতরাং আপনার যেখানে মিলাদেরই অস্তিত্ব নাই তো কে তো পরের কথা আগে আপনার বিয়ে হইলে না বাচ্চা হইব বিয়ে হয় না হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে একটা ছেলে দেয় তা ভাই বিয়ে করছেন কতদিন হয়েছে কয় এখনো বিয়ে করি নাই তো হুজুরের দোয়া করে লাভটা হবে কি আগে আগে তো মিলাদের স্বীকৃতি আসতে হবে মিলাদটা যদি সুন্না মোতাবেক হয় তারপরে না যে কে আমার প্রশ্ন আসবে তো যেখানে আমাদের যে প্রচলিত মিলাদ এটা তো মানে স্বীকৃতি নাই আবাদতটা আর দ্বিতীয় কথা হলো আপনি দাঁড়াবেন কেন নবিসামকে সালাম দিতে হলে কি দাঁড়াইতে হয় আমরা একটু আগে তো বলছি আত্মাহিয়াতের মধ্যে নবিসামকে সালাম দেন না আসসালাম আলাইকা ইউহান নবী ইউ রহমতুল্লাহ বারাকাত দাঁড়ায় দেন না বসে দেন আত্মাহিয়াতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেন নাকি যদি দাঁড়ায় দেন নামাজ হইব তো নবিসামের মহব্বত আপনি নিজের মন গড়া মহব্বত করলে তো নামাজে বাদ তা আপনি নবিসামকে সালাম দিবেন যেখানে নবিসাম দাঁড়াই দিছেন সেখানে দাঁড়াই দিবেন যেখানে বসে দিছেন সেখানে বসে দিবেন আর বাকি সময় আপনি দাঁড়ায় বসায় শুয়ে এটা আল্লাহর জিকির এটা সব অবস্থায় দেওয়া যায় খোদবার মধ্যে যখন আপনি দরদ পড়বেন সালাম দেবেন তখন কি দাঁড়ায় না বসে দাঁড়ায় দাঁড়াই তো দিবেন তখন তো দরদ পড়ার সময় বসে যেতে পারবেন না দরদ দাঁড়ায় দাঁড়াই দিতে হবে সেখানে নবিসুল দাঁড়ায় দাঁড়াই দিচ্ছেন সাহবাই কেরাম সালাফেরা দাঁড়ায় দাঁড়াই দিচ্ছেন এই জন্য দরুদ আল্লাহর জিকির জিকির দাঁড়ানো অবস্থায় করা যায় বসা অবস্থায় করা যায় শোয়া অবস্থায় করা যায় জি প্রশ্ন ধূমপান করা যায় ধূমপান যে ধূমপান করা অবশ্যই হারাম জায়েজ এস্ত না মানে মাকরুও না এটা হারাম এটা কবিরা গুণা এই ব্যাপারে বর্তমান জামানার যত প্রখ্যাত ওলামাই কেরাম আছেন যারা ফকি আছেন মুস্তাহিদ আছেন তাদের সবার কথা হইল এটা হারাম এটা কোরআনে কারিমের আমরা এই গত শুক্রবারে আমাদের নদ্দা সরকার বাড়ি মসজিদে তাফসিরে এজমা এবং কেয়ার সম্পর্কে আমরা আলোচনা করেছি এটা আপনারা এই কিছুদিনের মধ্যে অনলাইনে পাবেন তো এখানে আমরা কেয়াস সম্পর্কে আলোচনা করছি কেয়াস কেয়াস শরীয়তের একটা হুজাত সেটা হলো শরীয়তের অনেকগুলো বিষয় সরাসরি কোরআনার আয়াত আছে ওই বিষয়ের মতো সেম আরেকটা জিনিস যেটার হয়তো সরাসরি আয়াত নাই তখন ওই আয়াতের হুকুমের উপরে কেয়াস করে এটা একই হুকুম প্রযোজ্য হবে এটার নাম শরীয়তে কেয়াস যেমন আপনার কোরআন সুন্নায় মদের কথা আছে খামার আছে কিন্তু এই যে ফেন্সিডিলের কথা আছে কোরআনে যে তোমাদের জন্য ফেন্সিডিল হারাম করা হলো এই কথা আছে ইয়াবা হারাম করা হলো আছে নতুন আরেকটা নাকি বাইরে হয়েছে কি খাত খাতের কথা কোরআনে আছে নাই তা আপনি কেউ যদি বলে যে এটা হারাম হবে কেমনে এটা হারাম হবে আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু আল মাইসেরু আল আনসাবু এখানে খামারকে আল্লাহ হারাম বলছেন তো খামারের যে কারণে হারাম যে খামার কি করে মানুষের মধ্যে স্কার তৈরি করে নেশা তৈরি করে তো ঠিক এই জিনিসগুলো একই কাজ করে খামারের যে কাজ এগুলোরও একই কাজ তো খামার যদি হারাম হয় এগুলোও হারাম ঠিক একইভাবে ধূমপানের উপরে অনেকগুলো কোরআনে কারিবার আয়াত আছে সেটা সরাসরি ধূমপান না মানে এখানে দেখবেন যে আল্লাহ পাকে আল্লাহ তুল কবি আইদি তাহলুকা এমন কিছু করিও না যেটা তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ধ্বংসের দিকে ঠেলে দেয় মানে আপনি ধূমপান করলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী একমত যে এটা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তা আল্লাহ সেটা নিষেধ করছেন সেটার আওতায় তো এটা পড়ে যায় এরকম অনেকগুলো আয়াত আছে যেটার সাথে হুকুমের সাথে এটা মিলে যায় এই জন্য ওলামাইকেরাম বলছেন যে এটা হারাম কবিরা গুণা জর্দার প্রশ্ন তো এখানে আসা নাই আসতে ধূমপান জর্দ একই জিনিস তামাক তামাকও হারাম সবগুলোই হারাম বুঝতে পারছে যে ঠিক না নতুন করে গ্রহণ করতে হবে না এটা আসলে হাসার কিছু না উনি হইতেই পারেন এটা হওয়া দোষণীয় কিছু না উনি ভালো মনে করে মনে করছে তো সেখানে মুড়ি ধরলে আমার জান্নাতে যাওয়া সহজ হবে ট্রেনে করে যাইতে পারবো বা জাহাজে করে যাইতে পারবো বা বিমানে করে আমাদের ময়দানে জান্নাতে চলে যেতে পারবো এইরকম সহজ পদ্ধতিতে জান্নাত খোঁজার জন্যই গেছেন তিনি কিন্তু ভালো উদ্দেশ্যে গেছেন খারাপ উদ্দেশ্যে যান আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক তাকে বুঝ দিয়েছেন এটা যে শির্ক তিনি এটা থেকে ফিরে আসতে পারছেন এই রোগে যারে ধরে হে কিন্তু ফিরে আসা অনেক কঠিন সেরেকের রোগ সেরেকে যদি কেউ একবার মজা পাই যায় সে আর জীবনে সেরেক থেকে ফিরে আসতে পারে না বেদাতে যদি একবার মজা পাই যায় তো ওই বেদাত থেকে আর সে ফিরে আসতে পারে না কারণ এটা খুব মজার জিনিস সেরেক এবং বেদাত দুইটাই খুব মজার জিনিস এটা মজা পাইলে এটা থেকে আর ফিরতে পারে না যে একবার তাবিজের ব্যবসায় ঢুকছে সে যতই বুঝুক এটা সেরেক আর ফিরে আসতে পারবে না কারণ এটার যে টাকা এটার যে ইনকাম এই ইনকামের লোভ থেকে কেউ নিজেকে সরাইতে পারবে না এক তাবিজ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাবিজও আছে আপনি যতই বুঝুক সেরেক কিন্তু সে ফিরে আসতে পারবে না তারপরে আপনার বেদাত যতই বুঝুক এটা বেদাত কিন্তু সহজে ফিরে আসতে পারবে না এটা ফিরে আল্লাহ যদি খাস করে কাউকে হেদায়ত না দেন সে ফিরে আসতে পারবে না বোঝার পরেও ফিরে আসতে পারবে না আলহামদুলিল্লাহ যে বাইজে ফিরে আসছেন বোঝার পরে এটা আল্লাহর বিরাট নিয়ে আমল এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক বাইকে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত কামত থাকা তৌফিক দিন আর নতুন করে ইসলাম গ্রহণ করা লাগবে না আপনি খালি তওবা করবেন যে যে কি কর্মকাণ্ডগুলো করছেন এগুলো ছেড়ে দিবেন মৃত্যু পর্যন্ত আর করবেন না যেটা অতীতে না জেনে করে ফেলছেন আল্লাহর কাছে তওবা করবেন এটাই যথেষ্ট যে ব্যাংক যেগুলো রাস্তায় থাকে মানে পানির ব্যাংক এগুলো যদি প্রস্রাব করে তাহলে ওজু ভাঙবে না বা ওইটা নাপাক হবে না তবে উত্তম হলো ধুয়ে ফেলা আপনি ধুয়ে তাই উত্তম আর যেগুলো ওই যে ঘরের কোনায় থাকে এগুলো কিন্তু নাপাক এগুলোর প্রস্রাব নাপাক এগুলো আপনার ওই লাগলে ওজু ভাঙবে না কিন্তু ধুয়ে ফেলতে হবে পাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে আর এগুলো যেগুলো পানির মধ্যে থাকে এগুলো ওই রকম নাপাক না একবার প্রশ্ন কোনো ব্যক্তি পাপি ও গুণাগার অবস্থায় মৃত্যুবরণ করলো সে কি কোনোদিন বেহেস্তে যেতে পারবে গুণাগার অবস্থায় মৃত্যুবরণ করলে তো অবশ্যই সে জান্নাতে যেতে পারবে পারবে না কেন কারণ সে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে ইমানদার কিন্তু গুণাগার এরকম অবস্থায় মৃত্যুবরণ করলে তার গুনাহের জন্য কবিরা গুনাহের জন্য তার শাস্তি হবে পরবর্তীতে সে গুনার শাস্তি ভোগ করার পরে অথবা আল্লাহবাক ইচ্ছা করলে তার গুণও মাফ করে দিতে পারেন এটা তো আমার আপনার ব্যাপার না আল্লাহাক তার ইমানের বরকতে তার তাওহিদের বরকতে আল্লাহাক হয়তো তার কবিরা গুণা মাফ করে দিতে পারেন তাকে আল্লাহাক শাস্তি ভোগ করা ছাড়াও জান্নাতে দিয়ে দিতে পারেন তবে সর্বোচ্চ আল্লাহ তাকে শাস্তি ভোগ করতে দিবেন জাহান নামে তারপরে তাকে আল্লাপাক আবার ইমানের বদৌলতে জান্নাতে নিয়ে আসবেন আমার স্ত্রী পর্দা করে না নামাজ ও আদায় করে না অনেক চেষ্টা করেও তাকে বুঝাতে পেরেছে এখন আমি কি করতে পারি আসলে যে চেষ্টা করেছেন ওই চেষ্টা উপযুক্ত চেষ্টা হয় নাই মানে উপযুক্ত চেষ্টা বলতে মানে যেভাবে তাকে বোঝানো দরকার ছিল সেইভাবে এটা না করলে যে নামাজ না পড়লে পদ্মা না করলে যে কি ক্ষতি এই ভয়াবহ ক্ষতির বিষয়গুলো তাকে বোঝানো যায় নাই যদি বোঝানো যেত তাহলে অবশ্যই তিনি পর্দাও পড়তেন নামাজও পড়তেন এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন তারপরে আপনি বিভিন্ন জিকিরের মাজলিসে আপনি ওলামাই কেরামদের কাছে নিয়ে যাবেন ওলামাই কেরামের আলোচনা শোনার জন্য কারণ আপনার কথায় যে তাসের করতেছে না কারণ আপনার কথা তাসের করবে কেন আপনার সাথে তো সম্পর্কই ভালো না যদি কেউ বলে যে স্বামী স্ত্রী দুজন একসাথে জান্নাতে থাকবে এই ওয়াজ করে তো অনেক স্ত্রীরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি এর সাথে জান্নাতেও থাকতে চাই না কারণ তার সাথে তো সম্পর্ক ভালো না দুনিয়াতে ভালো না জান্নাতে যে আরো কি করে মারামারি ঝগড়াঝাটি এই জন্য জান্নাতেও একসাথে থাকতে চায় না তা আপনি বললে তো আপনার কথা শুনবেই না কারণ আপনার সাথে তো সম্পর্কই ভালো না এই জন্য আপনি যদি ওলামাইকেরামদের মাজলিসে নিয়ে যেতে পারেন তাদের কিছু আলোচনা শুনাইতে পারেন আল্লাপাক হয়তো ওই উসিলায়ও তাকে হেদায়েত দিতে পারেন এটা চেষ্টা করবেন আর সর্বোপরি তাকে চেষ্টা করবেন বোঝানোর সুন্দরভাবে ভালোভাবে যাতে আল্লাহ তাকে বোঝার তৌফিক দেন যে প্রশ্ন করেছে অমুসলিম শিশুরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার বালক হওয়ার আগে মারা গেলে জি জি বুঝতে পারছি জি এটা হলো <clears throat> সবসময় মনে রাখবেন নবিসাম একটা জিনিস অপছন্দ করতেন সেটা হলো কাসরাত সুয়াল বেশি বেশি প্রশ্ন করা এটা নবিসাম পছন্দ করতেন না এটা অপছন্দনীয় বিষয় আমাদের এখন প্রশ্ন বেড়ে গেছে আমল কমে গেছে কিন্তু মানে একজন মুমিনের কাজ হলো আমল বেশি করা প্রশ্ন কম করা আর প্রশ্ন করতে হবে যেটা আমার দরকার বিনা দরকারি প্রশ্ন করার দরকার নেই এটা হলো শিশু বালক হওয়ার আগে মারা গেছে এটা নিয়ে আমার গবেষণার দরকার থাকে বলেন তো দেখি তাকে আল্লাহ জান্নাতে দিক জাহান্নামে দেখি এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ চিন্তা করব। আমি তো এটা নিয়ে গবেষণা করার দরকার নেই আর ওলামাই কেরামের আলোচনায় যদি আসে শুনলাম আর হ্যাঁ, না আসলে এটা কোনো দরকার নেই হ্যাঁ তবে এটা নিয়ে আহলুল আলমদের অনেক মতামত আছে কেউ বলছেন যে যেহেতু সে গুনাই করে নাই বালেক হয় নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন জান্নাতে দিবেন কেউ কেউ বলছেন যে সে বড় হইলে কি গুণা করতো না কি করতো এটা আল্লাহ পাকের এলেমে আছে সেই হিসাবে আল্লাহ বিচার করবেন কেউ কেউ বলছেন যে তারে আল্লাহ জান্নাতেও দিবেন না জান্নামেও দিবেন না দুইটার মাঝখানে রাখবেন বিভিন্ন কথাবার্তা মাইকের আমাদের থেকে আছে তো ওইটা নিশ্চিত নিশ্চিত এলেম না মানে সরাসরি কোরআনার আয়াত না নবিসামের সরাসরি কোনো হাদিসও না তো সুতরাং এটা আল্লাহর উপরে ছেড়ে দেবো আল্লাহ আলম বিশ্বাব আল্লাহ পাকে এটা সঠিক জানেন এটা আমরা জানি না না আপনি বিয়ে করতে চান তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন যে বিয়ে করার জন্য যা যা করার দরকার আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যাতে যে যদি আপনার বিবাহের উদ্দেশ্য হয় যে গুণা থেকে বাঁচা হারাম থেকে বাঁচা যে দিনের উপরে থাকা তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস এটা আল্লাহর জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিই সর্বশেষ প্রশ্ন প্রথম কথা হলো যে জাকির নায়ক নিয়ে প্রশ্ন করার আমার আপনার দরকারটা কি জাকির নায়ক আমাদের কি বলেন তো দেখি জাকির নায়ক আমাদের কি কি হয় একজন মুসলিম ভাই এর বেশি তো আর কিছু না উনি আমাদের সালাপনা মানে উনি আমাদের কোরআন একাডেমির এমন কোনো তাফসির লেখে নাই যে তাফসির থেকে আমরা ওনার তাফসির করি বা উনি তাবেইনদের আমলের তাবে তাবেইনদের আমলের এরকম কোনো বড় আলেম না বা বুজুর্গ না যে ওনাকে আমরা সালাপ মনে করি সালাফে সালেহীন মনে করি আর এই পৃথিবী বা অনেক মানুষ তার অনুসরণ করে একটা মানুষও তো তার অনুসরণ করে এরকম নাই বর্তমান দুনিয়াতে তাকে অনুসরণ করে এরকম একটা মানুষও নেই এবং উনি পৃথিবীর কোনো মানুষকে বলেনও না যে আমাকে অনুসরণ করো উনি দাওয়াত দেন কোরআনের কথা বলেন সন্ন্যার কথা বলেন মানুষ অনুসরণ করে কোরআন আর সন্ন্যার ওনার ব্যক্তিগত কোনো কথা বা ওনাকে অনুসরণ করতে উনি কখনো বলেন না উনি খালি আল্লাহর দিকে দাওয়াত দেন নবিসামের সুন্নার দিকে দাওয়াত দেন তো ওনাকে নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা গবেষণার দরকার থাকে এটাও বেহুদা কাজ উনি জান্নাতে গেলেও আমাদের কি উনি জাহান্নামে গেলেও আমাদের কি উনি জাহান্নামে গেলে আমাদের কোনো ক্ষতি আছে না এটা আল্লাহ সুবাহতাল্লাহ ওনাকে জান্নাতে দিলে জান্নাতে দিবেন জাহান্নামে দিলে জানাবেন এটাও একটা আমি মনে করি এটা বেহুদা কাজ ওনাকে নিয়ে এত চিন্তা গবেষণা করা এবং ওনাকে এই দেশের কোনো মুসলিম কোনো ভাই কোনো বোন ওনার অন্ধ অনুসরণ করে না ওনার তাকলিদ ওনার অন্ধ অনুসরণ করে না কেউ কেউ মনে করে মনে হয় এই যে আমলটা করতেছে এটা মানে জাকির নায়কের দেখে দেখি করে এইটা এটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা জাকির নায়কের কথা শুনি জাকির নায়ককে দেখি কেউ কোনো আমল করে না যারা করেন তারা কোরআন এবং সুন্নাত দলিলের ভিত্তিতে করেন যারা করেন তারা ওলামাই মদিনাকে অনুসরণ করেন মদিনার ওলামাই কেরামদেরকে অনুসরণ করেন আর জাকির নায়ক নিজেও একজন মদিনার ওলামাদের অনুসারী তিনি নিজে দাবি করেন নাই উনি মুফতি উনি বড় মুফাসির উনি বড় মহাদ্দিস এটা উনি দাবি করেন নাই উনি নিজেই মদিনার ওলামা আমাদেরকে ফলো করেন মদিনার ওলামাদের অনুসরণ করেন সুতরাং ওনাকে নিয়ে আমরা এত চিন্তা গবেষণা এটা বেহুদা সময় নষ্ট করা তার থেকে আমরা বেশি সময় কোরআন এবং সন্না পড়াশোনার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আর ওলামা আমাদের সৌবতে থাকবো ওলামা আমাদের থেকে দিন নিব আর উনি কি বলছেন কোথায় ওনারে পাগলে পাইছে উনি বলতেন যে কোরআনে ভুল আছে এটা হলো প্রতিহিংসা বসত মানে কারোর পছন্দ হয় না আমি তার নামে কিছু মিথ্যা কথা বর্তমানে শোনেন আমাদের সমাজে এখন সিস্টেম হয়ে গেছে যাকে পছন্দ করি না তার নামে যত বেশি মিথ্যা বলতে পারি মনে তত বেশি সোয়াবের কাজ ওয়াজ মাহফিলে যাকে পছন্দ করে না তার নামে যে কত শত শত মিথ্যা কথা বলা হচ্ছে মেম্বরে দ্বারা মিথ্যা কথা মানে যাকে পছন্দ করে না এই জাকির নায়ক এমন এক ব্যক্তি যার নামে কত হাজার মিথ্যা কথা সমাজে প্রচলিত এবং ওয়াজ মাহফিলে ময়দানে কত মিথ্যা কথা যার মনে যেমন চাইতেছে মানে ওই হুজুর মনে করতেছে যে আমি যত বেশি মিথ্যা কথা বলতে পারতেছি তত বেশি মনে হয় স্বভাব হইতেছে কিন্তু প্রত্যেকটা কথার যে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই চিন্তায় আমরা ভুলে গেছি উনি কোথায় বলছে কোরআনে বলেছে কখন বলছে কোরআন আর যদি বলে উনি বলেছে ওনার সাথে বসেন আলোচনা করেন উনি কেন বলছেন আমরাই আমরা এরকম কোনো তথ্য আমাদের জানা নেই যে সোহানাক আল্লাহ আসাদু আল্লাহ